প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলামিন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই আশা রাখি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন কুশল মঙ্গলে আছেন সুখে থাকুন শান্তিতে থাকুন সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন আল্লাহ রব্বুল আলমিনের কাছে এই কামনা করি আমিন রব্বাল আলামিন এই দোয়ার সঙ্গে আমি আজকের পর্ব শুরু করতে চলেছি তবে আজ আমি বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের কিছু প্রশ্নের উত্তর দিতে চাই তবে তার আগে আয়তুল্লাহ সিস্তানি সাহেবের কাছে বিশেষ কিছু প্র্যাকটিক্যাল বাস্তব যেটা আমরা সম্মুখীন হই এমন কিছু সমস্যা তুলে ধরা হয়েছে বা সমস্যার সমাধান চাওয়া হয়েছে ওনার কাছে ইস্তেফতা করা হয়েছে মানে ফতোয়া চাওয়া হয়েছে যে আঁকা এই পরিস্থিতিতে এই পরিস্থিতিতে আমরা কি করতে পারি বা আমাদের করণীয় কি আজকাল অফিস আদালতে যেখানে যান আপনারা জানেন নারী পুরুষ সাথে মিলেমিশে কাজ করছে তো অনেক অনেক সময় রিসেপশনে হোক কোনো অনুষ্ঠানে হোক বা অফিসে হোক বিভিন্ন জায়গায় দেখা সাক্ষাতে দোয়া সালামের সময় অনেক অনেক সময় আমাদেরকে মুসাফা করতে হয় হাত মেলাতে হয় পুরুষের সঙ্গে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে হাত মিলতে অসুবিধা নেই কিন্তু মুশকিল হচ্ছে নারীদের সঙ্গে বিশেষ করে পরনারী যারা নামেহরাম তাদের সঙ্গে যদি হাত মেলাতে হয় কি করে মেলাতে হবে কোনো পরনারীর সঙ্গে হাত মেলা বা আজকাল যেভাবে যুবক ছেলেমেয়েরা মিলছে ঝাপকি দিচ্ছে ঝাপ্পি দেওয়া বলে যাকে মানে গলে লাগায় তো এটা বৈধ কিনা হালাল কিনা শরিয়াতে জানতে হবে কতটুকু শরিয়াতে পারমিশন দেওয়া হয়েছে বা দেখা সাক্ষাতের সময় কোনো পরনারীর সঙ্গে হাত মেলানো যাবে কি না ও বিষয়ে যখন ইস্তফতা করা হয়েছে তো কিভাবে প্রশ্ন হয়েছে অর্থাৎ উনি কী উত্তর দিয়েছেন আসুন আমি আপনাদের সামনে পড়ে শোনাতে চেপে তুলে ধরতে চাই প্রশ্ন হচ্ছে আয়তুল্লাহ শেস্তানি সাহেবের কাছে উনি বর্তমান বিখ্যাত মুফতি বিশ্বের क्या মর্দ কা খাতুন সে মোসাফা करना जायज़ है মানে কোনো পুরুষ কি কোনো নারীর সঙ্গে হাত মেলাতে পারে হ্যান্ডশেক শেক করতে পারে জবাবে উনি উত্তরে বলছেন মর্দ কা আজনবী খাতুন সে বেগैर দস্তানে या हाथ में हाथ पर कपड़ा डाले बगैर मुसाफा करना जायज़ नहीं है लेकिन अगर मुसाफा न करने से मर्द को शदीद हर्ज का सामना करना पड़े तो जायज़ है মানে উনি বলছেন কোনো পুরুষের জন্যে কোনো আজনাবি আজনাবি মানে যাদের সঙ্গে বিবাহ সম্ভব আজনাবি পরনারীদেরকে বলা হয় যারা আজনাবি না বা যারা মেহরাম যেমন নিজের স্ত্রী তার সঙ্গে হাত মেলাতে কোনো অসুবিধা নেই বোন তাদের সঙ্গে হাত মেলাতে কোনো অসুবিধে নেই মা চাচিরা ফুপুরা এনাদের সঙ্গে হাত মেলাতে কোনো অসুবিধে নেই কেননা এনারা শহীদ হিসেবে মেহরাম আর মেহরাম যার সঙ্গে বিবাহ জায়জ না হারাম তবে স্ত্রী এখন সে আমার বিবাহতে এসেছে বলে সে আমার জন্যে বৈধ বা হালাল হয়ে গেছে সে যতক্ষণ আমার স্ত্রী ছিল না সে না মেহরাম ছিল এখন সে আমার জন্যে মেহরাম আর স্বামী স্ত্রীর জন্য কোরআন বলছে এক অপরের জন্য পোশাকের মতো মানে যেমন আমরা পোশাক পরিধান করি ওইরূপ এক অপরের সঙ্গে মেলামেশা শরিয়াতে বৈধ করেছে স্বামী স্ত্রীর জন্যে তো এখানে পরনারী আজনাবি মানে যাদের সঙ্গে বিবাহ সম্ভব কোনো ঘনিষ্ঠ বা বেলাড রিলেশন নেই যাকে বিশেষ করে যদি বলে বোঝাতে পারি তো তাদের সঙ্গে যদি সাক্ষাৎ করতে হয় তো তখন উনি বলছেন যদি হাতে দাস্তানা পরানো থাকে মানে হাত মোজা গ্লক্স যাকে বলা হয় বা কোনো কাপড় যদি থাকে তো কাপড়ের ওপর থেকে যদি হাত মেলানো হয় বা দাস্তানা বা হ্যান্ড গ্লভস পরে যদি হাত মেলানো হয় কোনো অসুবিধা নেই বিশেষ করে শীতকালে আপনারা জানেন শীতের প্রভাবশালী দেশে মানে যেখানে শীত পর্যন্ত সবাই শীতকালে দাস্তানা পরে তো অনেক অনেক সময় আমরা বা বিভিন্ন অনুষ্ঠানে যখন আমরা অংশ নিই তো সেখানে বিভিন্ন ধর্মের লোকেরা থাকে তো আমাদের জন্য তখন বড় মুশকিল হয়ে যায় যদি এখন হাত মেলাই তো শরীয়ত হিসেবে গুণা করছি পাপ করছি আর যদি হাত না মেলাই তো আমাকে এরা অসভ্য মনে করবে অভদ্র মনে করবে ব্যাকওয়ার্ড মনে করবে অনেক কিছু বিদ্রোপ কথা শোনা যায় কি করব তো তখন ফতোয়া বলছে ওই সময় বাঁচার একটাই রাস্তা হ্যান্ড গ্লাভস পরতে হবে আজকাল এমন ধরনের হ্যান্ড হ্যান্ড গ্লাভস পাওয়া যাচ্ছে যেগুলো মানে হাতের সঙ্গে এমনভাবে মিশে থাকে যে কেউ বলতে পারবে না তাড়াতাড়ি ধরতে পারবে না আমার হাতে কিছু আমি পরে আছি তো যদি কোনো জায়গায় সাক্ষাতের সময় নারীদের সঙ্গে হাত মেলানোর অতি প্রয়োজন পড়ে যায় যেখানে হাত না মিলেলে এখানে উনি এখানে যদি হাত না মেলায় তো হার্জ মানে একটা অসুবিধার মধ্যে পড়ে যেতে হবে সংকটে পড়ে যেতে হবে তখন দাস্তানা পরে হ্যান্ড মোজা পরে হ্যান্ড গ্লাভস পরে সাক্ষাৎ করা যাবে হাত মেলানো যাবে এ বিষয়ে আরও ডিটেলস জানা হয়েছে ও উমর রশিদা খাওয়াতিন वो उम्र रसीदा ख़वातीन जिनसे निकाह का कोई ख्वाहिशमंद नहीं होता उनसे मुसाफा करना जायज़ है যে সমস্ত মহিলারা বিরুদ্ধ হয়ে গেছেন বুড়ি হয়ে গেছেন যাদের সঙ্গে কেউ বিবাহর আশা করে না এত বিরুদ্ধ হয়ে গেছেন ওনাদের সঙ্গেও কি বিনা কোনো দাস্তানা পরে বিনা কোনো হ্যান্ড গ্লাভস পরে হাত মেলানো যাবে যেগুলো ইউরোপ দেশের বা मगरबी देशर कल्चर तो शरीयत कहने बोल से अजनबी खातून के जिसम को किसी भी सूरत में छूना जायज़ नहीं सवाए ज़रूरत के যতক্ষণ মজবুরি না হচ্ছে অতি প্রয়োজন ছাড়া কোনো পরনারীর শরীরকে স্পর্শ করা জায়েজ নয় এখানে মজবুরি বলতে মনে করুন ডাক্তার সে এক নারী চিকিৎসা করছে তো তাকে বলা হয়েছে হ্যান্ড গ্লাভস পরতে যতক্ষণ সে না ছুঁয়ে চিকিৎসা করতে পারবে বিশেষ করে আমি ডাক্তার ভাইদের জন্য বলছি যতক্ষণ পরনারীকে না ছুঁয়ে চিকিৎসা করা যাবে সেটাই তার উপরে ফরজ বা শরীয়তের হুকুম সে যেন বিনা প্রয়োজনে কোনো নারীকে না ছোঁয়ে যদি খোদা না করুক অনিবার্য হয়ে যায় নারীকে না ছুঁয়ে তার শরীরকে স্পর্শ না করে চিকিৎসা সম্ভব নয় কোনো এমন অসুবিধা আছে যেটাকে জানার জন্য তাকে স্পর্শ করতে হবে তখন হাতে হ্যান্ড গ্লাভস পরতে বলা হয়েছে হাত মোজা পরে কি কোনো কাপড় রেখে রুমাল বেঁধে ছুঁতে পারেন যদি সেরকম কোনো ব্যবস্থা না থাকে কোনো মানে বাঁচার রাস্তা নেই তো তখন বলা হয়েছে ততটুকু স্পর্শ করুন যতটুকু স্পর্শ করলে সমস্যার সমাধান হয়ে যাবে মানে এটা মজবুরিতে মজবুরিতে শরীর ছোঁয়া যাবে এখানে আগে প্রশ্ন হচ্ছে এটা আমাদের দেশে যেটা বাস্তব প্র্যাকটিক্যাল অফিস আদালতের প্র্যাকটিক্যাল অবস্থা अगर किसी हुकूमती इदारे में ख़वान मर्दों के साथ मुसाफा करती हो और अपनी ख़वान और ऐसी ख़वान के साथ मुसाफा न करने की सूरत में उनकी तोहन या हकारत लाजिम आती है आती हो तो क्या इस सूरत में उनसे मुसाफिया किया जा सकता है মনে কোনো অফিস আদালতে আজকাল যেখানে সবাই ছেলে মেয়েরা বা নারী পুরুষ এক জায়গায় কাজ করছেন ওখানে একটা কালচার হয়ে আছে যখন অফিসে আসে সবাই একে অপরকে দোয়া সালাম করে বা হ্যান্ডসঅ্যাপ করে মানে মুসাফা করে হাত মিলায় তো যদি ওখানে মনে করুন একজন লেডি উনি সেক্রেটারি বা উনি বস বা উনি ওই সংস্থার বা ওই অফিসের ম্যানেজার বা বড় দায়িত্বে উনি একজন এমপ্লয়িকে অফিসারকে সালাম করেছেন বা সালাম করার পরে হাত বাড়িয়েছেন হাত মেলাবেন বলে এবারে যদি উদাহরণস্বরূপ আমি যদি হাত না মেলাই তো আমাকে হয়তো নকরি থেকে চাকরি থেকে তাড়িয়ে দেবে তুমি অভদ্র তুমি সম্মান করতে জানো না তাড়িয়ে দেবে কি হয়তো আমার উপরে সবসময় কড়া নজর রাখা হবে মানে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়তো হতে হবে শুধু একটুখানি হাত যদি আমি না মেলাই তো সেই পর্যায়ে সিস্তেন সাহেব বলছেন যে এই সময় কি করতে হবে তো উনি বলছেন अगर हाथ पर दस्ताने या कपड़ा को मुसाफिया रख कर मुसाफिया किया जाए तो कोई हर्ज नहीं যেমন বললাম গ্লোভস পরে हाथ मोजा परे যদি সাক্ষাৎ করা যায় কোনো অসুবিধা নেই मुसाफिया ना करने की सूरत में मर्द को कोई नुकसान हो सकता है जैसे उसे मुलाजमत से निकाल दे या अ, निकालने का खदशा हो या मुसाफिया ना करने की सूरत में इतना हर्ज ला, अ, हरज लाजिम आए जिसका आम तौर पर बर्दाश्त ना किया जा सकता हो तो उन तमाम सु- अ, बातों को लिहाज रखते हुए मुसाफा कर सकता है মানে চাকরি চলে যাওয়ার ভয় কি মনে করো মনে করুন একটা ডিল হচ্ছে আর সামনে যাদের সঙ্গে ডিল হচ্ছে নারী মেয়ে ডিল ফাইনাল হলে আমরা অনেক অনেক সময় হাত মেলাই তো যদি হাত না মেলাই সে যদি হাত মেলায় ডিল ফাইনাল করার জন্য আর আমি যে হাত না মেলাই সে দুঃখ পাবে কি রাগ করবে কি বলবে না সরি আপনি যখন হাত মেলানেন না তো আপনার সঙ্গে ডিল ক্যান্সেল একটা বড় লস হওয়ার ভয় তো এই সমস্ত পরিস্থিতিতে ততক্ষণের জন্য হাত মেলানো যায়জ যতক্ষণ হাত মেলালে বা যতটুকু হাত মেলালে সমস্যার সমাধান হয়ে যাবে বা সংকট থেকে বাঁচা যাবে মনে রাখবেন হাত মেলানোর অনুমতি দেওয়া হয়েছে তার মানে এই হাত ধরে দাঁড়িয়ে থাকবেন না হাত সামান্য টাচ করুন মিলিয়ে সঙ্গে সঙ্গে সরিয়ে নিন যতটুকু করলে শরিয়াতও বজায় থাকবে সমস্যারও সমাধান হয়ে যাবে ততটুকু শরিয়াতে পারমিশন দেওয়া হয়েছে আশা রেখে এই জিনিসটা মনে রাখবেন তাছাড়া এখানে আরেকটা मसला जिज्ञेस करा হয়েছে যেটা আমরা অনেক অনেক সময় আমাদের পরিবেশে সমাজ আমরা দেখি बाज़ इलाकों में दस मुहर्रमुल हराम को सलाम या मुसाफिया को मकरू समझा जाता है क्या दस मुहर्रमुल हराम को मुसाफिया या সালাম करना মকরু है আগাই সিস্তানি সাহেবের কাছে জিজ্ঞাসা করা হচ্ছে মহরমের দশ তারিখে দুঃখের দিন বড় গমের দিন ইমাম হোসেন বা কারবালা শহীদদের শাহাদাতের দিন তাই আমরা ওই দিনে কোনো খুশি করি না বা কোনো এমন কাজ করি না যার মধ্যে আনন্দর প্রভাব দেখা যাবে বা আনন্দর একটা স্মৃতি দেখা যাবে তাই ওই দিন আমরা হাতে মিলাই না বা গলে মিলি না তবে এখানে বলা হচ্ছে জিজ্ঞাসা করা হচ্ছে যে মহরমের দশ তারিখে যে হাত মেলানোকে মকরু মনে করা হয় বা অনেক অনেক সমাজে এটাকে মানে আমাদের ইসলামিক কালচারে একটা খারাপ মনে করে যে মহরমের দশ তারিখেও হাত মিলাচ্ছে গলে মিলছে তো এটা সত্যি শরিয়াতে মকরু বা অভদ্র কাজ কিনা তখন সিস্তানি সাহেব ওনার জবাব আমি যেটা উনি ফতোয়া দিয়েছেন বা উত্তর দিয়েছেন আমি সেটাই বলতে চাই আর এই ফতোয়াটা সবাইকে জানার দরকার মানার দরকার জবাব ऐसी कोई रवायत हमारी नज़र में नहीं गुजरी जिससे कराहियत साबित हो আমি এমন কোনো রওয়ায়ত বা ইমামদের কথা শুনিনি বা পড়েনি দেখিনি যেখানে ওনারা বলেছেন যে মহরমের দশ তারিখে হাত মেলানো যাবে না বা মুসাফিয়া করা যাবে না অনেক অনেক সময় আমরা কোনো মৃত বাড়িতে যাই তো যে ব্যক্তির কারো যদি মাতা পিতা মারা গিয়ে থাকে ভাই বোন কেউ মারা গিয়ে থাকে তাকে সান্ত্বনা দেওয়ার জন্য অনেক অনেক সময় তাকে আমরা গলের উপরে বুকের উপরে নিয়ে কাঁদি বা তাকে সান্ত্বনা দিই এও এক ধরনের মেলা হচ্ছে গলায় ওপরে তাকে সে আমার গলার ওপরে কাদের ওপরে মাথা রেখে কাঁধ রেখে হয়তো কাঁদছে এই মিল আর খুশির মিলের মধ্যে ঈদের মিলনের মধ্যে কিন্তু অনেক একটা পার্থক্য তাই এগুলো করতে কোনো অসুবিধা নেই ওইরূপ আমরা মনে করুন শোকসভায় গিয়েছি যাওয়ার সময় কি ফেরার সময় যার বাড়িতে আমরা শোকসভায় গিয়েছি তার সঙ্গে অনেক অনেক সময় দোয়া চালাম হয় হাত মিলাই তো ওই যে হাত মেলানো ওটা কিন্তু খুশির মেলা নয় ওটা তাকে একটা সহানুভূতি জানানোর জন্য তো ওইরূপ মহরমের দশ তারিখে যদি আমরা আজাদার আহলেবায়তের অনুগামী অনুসারী যারা ওই দুঃখে দুঃখিত যারা শোকতাপ করছে নিয়তের ওপরে সব কিছু নির্ভর করে আমি কোন নিয়তে কিভাবে মিলছি তো ওই যে গল যদি মহরমের দশ তারিখে কেউ কাউকে বুকের উপরে নেয় প্রদন অবস্থায় তাকে সান্ত্বনা দেওয়ার জন্য যে মাওলা দুঃখে আমরাও দুঃখিত এই গমে আমরাও গমগিন এটাই আমাদের পরিচয় আহলেবাদ বলেছেন শিয়াতনা আবে বে ফরহানা ইয়াহদনা বে হোজনা আমাদের অনুগম অনুসারী তারা যারা আমাদের দুঃখে দুঃখিত হয় বা আমাদের খুশিতে খুশি খুশি হয় তো আহলে বাইতের দুঃখে আমরা দুঃখিত থাকি মহরমের দশ তারিখে বড় গমের দিন দুঃখের দিন তাই ওই দিন যদি কেউ কাউকে হাত মেলায় মুসাফা করে তো এইভাবে যে সহানুতিবতী জানাচ্ছি আমরা কোনো খুশির জন্য মুসাফা করা হচ্ছে না বা কেউ যদি কাউকে বুকের ওপরে টেনে সান্ত্বনা দেয় যেটাকে শরিয়াতে বলা হয়েছে আজমাল্লাহ আজুরনা ইয়াকুম আলামা সাহেবে আবু আবদুল্লাহ হোসাইন মহরমের দিনে গমের দিনে দুঃখের দিনে যদি সাক্ষাৎ করো তো এইভাবে এক অপরকে শ্রদ্ধাঞ্জলি জানাও যে আল্লাহ রবুল আলমিন আমাদের সবাবকে হরিণীকে বিরুদ্ধে করে দিক এমাম হোসেন আল ইসলাম বা ওনার সাথীদের ওপরে যে অত্যাচার জুলুম হয়েছে যে জুলুমকে বা যে ওনাদের দুঃখে দুঃখিত হয়ে আজ আমরা শোকতাপ করছি আল্লাহ আমাদের এই শোকতাপকে যেন কবুল করে আর এর পরিবর্তে যেন আমরা আল্লাহ নিকটে সম্মান পাই স্থান পাই সবাব পাই তো ওই নিয়াতে যদি কেউ কাউকে হাত মিলায় আর বলে আসলাম আল্লাহ আজিরকম যেটা আমরা বিশেষ করে বলি মজলিসের সময় মজলিসের আগে বা পরে আসলাম আল্লাহ আজিরকম আল্লাহ আপনাকে আজের দান করুক এই যে আপনি সপ্তাহ করছেন এই গম মানাচ্ছেন তো এটা বলে যদি কেউ হাত মেলায় কোনো অসুবিধা নেই আশা রেখে এই জিনিসটা কেউ যেন ভুল না বোঝে যদি কেউ ভুল বোঝে কিছু করার নেই শরিয়াতের হুকুম আমাদের মুস্তাহিদিনগণরা ওনারা আমাদের সাথে অনেক শিক্ষা রাখেন বিশ্বজ্ঞানী ব্যক্তি তাই ওনাকে আমরা ফলো করছি বা ওনার তাকলিদ করি তো উনি আমাদের চেয়ে তো অনেক বেশি জ্ঞান রাখেন তাই উনি যখন কোনো কথা বলছেন তো উনি বিনা জ্ঞানে বিনা শিক্ষায় বিনা এলিমে বলছেন না তো উনি যখন বললেন যে এমন কোনো রবায়ত বা এমন কোনো হাদিস ইমামের থেকে নেই যে মহরমের দশ তারিখে সালাম করা যাবে না মহরমের দশ তারিখে হাত মেলানো যাবে না হ্যাঁ দুঃখিত থাকো মেলানোর কাছে সব কিছু যে কিভাবে কোন অবস্থায় কোন মানসিকতার সঙ্গে সাক্ষাৎ করছো বা ওই হাত মেলাচ্ছ বা ওই গলে লাগাচ্ছ কাউকে দুঃখ প্রকাশ করার জন্যে সান্ত্বনা দেওয়ার জন্যে সহানুভূতি জানানোর জন্যে না ঈদের খুশির যেমন মিলন হয় তেমন এটা সব কিছু আমাদের কাজের উপরে নির্ভর করে এখানে আরও কিছু প্র্যাকটিক্যাল মশলা জিজ্ঞেস করা হয়েছে যেটা আমাদের বাড়ি ঘরে অনেক অনেক সময় ঘটে তাই এগুলো আমি আজ আমি আপনাদেরকে খুব সংক্ষিপ্ত জানানোর চেষ্টা করছি এখানে ওনার কাছে ইস্তফতা করা হয়েছে মশলা জিজ্ঞেস করা হচ্ছে अगर मर्द नमाज़ पढ़ रहा हो और ख़ातून आकर मर्द के साथ या मर्द के आगे खड़े होकर नमाज शुरू कर देती है तो उस सूरत में क्या फ़कत खातून की नमाज बातिल हो गई या दोनों की যদি কোনো জায়গায় নামাজ হচ্ছে বিশেষ করে মনে করুন মসজিদে কি বাড়িতে নামাজ পড়ছিলাম হঠাৎ এক নারী এসে আমার পাশে দাঁড়িয়ে সেও নামাজ শুরু করেছে আমার বাড়ির কোনো পরিচিত নারীও হতে পারে নামাজ শুরু করেছে তো আপনারা জানেন শরীয়তের হুকুম নারীকে পুরুষের পেছনে নামাজ পড়তে হবে কমসে কম এতটুকু গ্যাপ হতে হবে যে পুরুষ এবং নারী উভয়ে যখন সেজদায় যাবে তো নারীর মাথা মানে সেজদা করার জায়গা যেন পুরুষের হাঁটুর কাছে আসে তার আগে যেন না যায় এতটা কমসে কম পেছনে দাঁড়াতে হবে যত পেছনে দাঁড়াতে পারবে ততই উত্তম নারী আর পুরুষের মধ্যে একটা পর্দা রাখতে হবে আর যদি দূরত্ব হয় মনে কোনো পুরুষ এখানে দাঁড়িয়ে আছে এখান থেকে দু মিটার দূরে কি দশ মিটার দূরে কোনো নারী নামাজ পড়ছে একই লাইনে দাঁড়িয়ে কোনো অসুবিধা নেই দু দশ মিটার দূরে যদি থাকা হয় কি মাঝখানে কোনো পর্দা আছে কাপড় আছে কোনো দেওয়াল আছে কিছু আছে অসুবিধা নেই কিন্তু এখানে হচ্ছে সরাসরি বাড়িতে আমরা যখন নামাজ পড়ি তো আমাদের সঙ্গে আমাদের বউরা বা বাড়ির অন্য কেউ যদি নামাজ পড়তে চায় মেয়েরা তো কি পাশে দাঁড়িয়ে নামাজ পড়তে পারবে তো শরীয়ত বলছে নারী পুরুষ পাশে দাঁড়িয়ে নামাজ পড়তে পারবে না এটা শুধু অনুমতি দেওয়া হয়েছে পবিত্র কাবা ঘরে তাছাড়া কোথাও না এমনকি মসজিদে নবাবিতেও নাই শুধু কাবা ঘরে ওখানকার পরিবেশ অমন সেখানে সবাই একসময়ই তওয়াফ করছে নামাজ পড়ছে মনে করেন আমার তওয়াফ শেষ হয়ে গেল আমি নামাজে তওয়াফ পড়ছি এমন সময় আমার পাশে দাঁড়িয়ে ভিড় থাকে খুব জায়গা পাওয়া যায় না অনেক অনেক সময় একজন মেয়ে এসে নামাজ পড়ছে হজ্জান হজ করতে গিয়েছেন উনি উনি এসে আমার পাশে দাঁড়িয়েছেন কেউ অনেক অনেক সময় আমি নামাজ পড়ছি আমার সামনে একটা জায়গা খালি হচ্ছে ওখানে একটা মহিলা এসে নামাজ শুরু করে দিয়েছে কি নামাজ বাতিল হবে তো শুধু কাবা ঘরের জন্য বলা হচ্ছে না ওখানকার পরিস্থিতি হিসেবে নামাজ বাতিল হবে না কাবা ঘরে নারী যদি পাশে দাঁড়িয়ে নামাজ পড়ায় পড়ে বা সামনেও যদি এসে যায় কোনো অসুবিধা নেই তবে সাধারণ সময় বাড়ি ঘরে বা মসজিদে যদি কখনও নারী পুরুষ একসঙ্গে নামাজ পড়তে চায় তো তাদের মধ্যে গ্যাপ রাখতে হবে হয় মাঝখানে পার্টিশন রাখতে হবে কোনো পর্দা রাখতে হবে আর নইলে নারীকে পুরুষের পিছনে দাঁড়াতে হবে আর যদি পাশে দাঁড়াতে চায় তো কমসে কম দশ গজ দূরে দাঁড়াতে হবে আশা রাখি এই মাসাটা মনে রাখবেন তো এখানে বলছে দোনো কি নামাজ বাতিল হয় इस फ़र्क उसमें फ़र्क नहीं कि किसने पहले নামাজ শুরু কি মানে নারী পুরুষ যদি সাথে একসঙ্গে দাঁড়ায় কি নারী এসে যদি পুরুষের সামনে যদি দাঁড়িয়ে নামাজ পড়ে তখন উভয়ের নামাজ কিন্তু বাতিল হয়ে যাবে কে আগে এসেছে কে পরে এটা ক- কত না নারী পুরুষকে এক জায়গায় নামাজ পড়া শরিয়াতে মানা এই জিনিসটা হয়তো অনেকেই জানেন না এখানে প্রশ্ন হচ্ছে হালাত নামাজ में खातून के लिए कितनी मकदार में मर्द के पीछे खड़ा होना वाजिब है মানে পুরুষের কতটা পিছনে দাঁড়াতে হবে নারীকে যদি কোনো নারী কোনো পুরুষের পেছনে নামাজ পড়তে চায় অনেক অনেক সময় বউরা স্বামীর পেছনে নামাজ পড়েন কি বাড়িতে অনেক অনেক সময় আমাদের মা বোনেরা আমাদের সঙ্গে নামাজ পড়তে চান একটাই ঘর অন্য জায়গা নেই উদাহরণস্বরূপ বলছি তখন পেছনে দাঁড়াতে হবে আর যেমন বললাম কমসে কম এতটা পেছনে দাঁড়াতে হবে যখন আমি শেষদায় যাব তো আমার হাঁটুর কাছে যেন তাদের মাথা বা কপাল আসে তার থেকে যদি পিছনে থাকতে পারে খুব ভালো তবে হাঁটুর আগে গেলে কিন্তু নামাজ বাতিল হয়ে যাবে बिना बर एहतियात वाजिब हालत नमाज में खातून मर्द के पीछे इतनी मकदार में खड़ी हो कि खातून का আহ, মাকামে সাজদা মর্দকে ঘুটনে কে বরাবর हो মানে সেজদার করার স্থান কপাল মা- পুরুষের হাঁটুর কাছে যেন থাকে उसके साथ खड़ी होती हो तो दोनों दोनों के दरमियान तकरीबन पाँच मीटर फासला और अगर श- যদি স- এক সমানে এক লাইনে দাঁড়ায় তো দুজনের মাঝখানে কমসে কম পাঁচ মিটার গ্যাপ হতে হবে अगर पाँच मीटर फासला मौजूद है तो আহ, তো আহ, बहर खा- খাতুন মার্দ কে আগে ভি খড়ে হতো কোই হরজ নেই যদি পাঁচ মিটারের গ্যাপ হয় তাহলে যদি নারী পুরুষের আগেও দাঁড়ায় তো অসুবিধা নেই মনে করেন আমি এখানে নামাজ পড়ছি আর একজন আমার থেকে পাঁচ মিনিট পাঁচ মিনিটের দূরে নামাজ পড়ছে তো তখন পেছনে হলেও অসুবিধা নেই এই যে দূরত্বটা রেখে নামাজ পড়তে বলা হয়েছে যদি এতটা দূরত্ব বজায় থাকে কোনো অসুবিধা তবে একদম সামনে সামনে হলে হবে না না একদম পাশে দাঁড়া হবে না নারী যদি সামনে থাকে কি পাশে থাকে তো ভাইয়ের নামাজ বাতিল হয়ে যাবে এখানে আরও সুন্দরভাবে এই প্রশ্নটা ক্লিয়ার করা হয়েছে এগুলো আমাদেরকে জানার প্রয়োজন আছে ক্যা শহর আর বিবি এক দুসরেকে সাথ খড়ে ওকার নামাজ পড়া সকতে মানে স্বামী স্ত্রী যেন এক অপরের জন্য মেহরাম হয়ে যান ওনারা কি পাশাপাশি দাঁড়িয়ে নামাজ পড়তে পারেন আমার পাশে দাঁড়িয়ে আমার স্ত্রীকে নামাজ পড়তে পারেন বিনা আবার এহতাতে ওয়াজিব জায়েজ নেই হ্যাঁ বলকে মুস্কুরা ফাসলে কি রায়ত করা জরুরি হয় মানে এহতাতে ওয়াজিবের ওপরে ফতোয়া দিয়েছেন যে ওখানেও জায়েজ না মানে স্বামী স্ত্রী নারী পুরুষ একসঙ্গে দাঁড়িয়ে নামাজ হবে না সে তাদের আপন হোক না কেন তাকে পেছনে থাকতে হবে সামান্য যদি পেছনে থাকতে হয়, তাও পেছনে থাকতে হবে আর নইলে দূরত্বটাকে বজায় রাখতে হবে আশা রাখি এই মশলা মশালগুলো আপনারা মনে রাখবেন মক্কা मुकरमा में तवाफ़ के अ, दो रकत नमाज के दौरान मर्द और औरत के के दौरान हालत नमाज में हज्जाज कराम की कसरत की वजह से मुस्कुरा बाला फैसले की रियायत करना मुमकिन नहीं होता इस सूरत में हज्जाज कराम का আহ, ক্যা ওজিফা হ্যায় মানে এখানে যে ফতোয়া জিজ্ঞেস করা হয়েছে যে মক্কায় মোকারমে যখন আমরা নামাজ পড়ি বিশেষ করে নামাজ তওয়াব তো ওখানে এই দূরত্বটাকে বজায় রাখা সম্ভব হয় না নারী পুরুষ অনেক অনেক সময় পাশাপাশি হয়ে যান কি পু- নারী আগের হয়ে যান পুরুষরা পিছনে থাকেন ওখানে কি হবে মানে হাজির দায়িত্ব কি मस्जिद हराम में कसरत हज्जाज की बिना हज्जाज की वजह से मर्द और औरत के दरमियान मुस्कुरा बाला फासला की रियायत करना ज़रूरी नहीं है মানে সাধারণ বাড়িতে বা এলাকায় নামাজ পড়ার সময় যে নারী পুরুষের মধ্যে গ্যাপ বা দূরত্ব থাকা দরকার মক্কায় এটার প্রয়োজন নেই मर्द और औरत एक दूसरे के साथ या औरत आगे खड़ी होकर नमाज अदा कर सकती है মসজিদে হারামে মানে খানায় কাবায় নারী পুরুষের আগে দাঁড়িয়ে না দাঁড়িয়ে নামাজ পড়তে পারে বা পাশেও দাঁড়িয়ে নামাজ পড়তে পারে এই দুটো মশলা প্র্যাকটিক্যাল ছিল খুব মানে সাধারণ মানে আমরা সমস্যা এমন সমস্যার সম্মুখীন হতে থাকি তাই ওই জন্য এটা বললাম আসুন এবার আমি আপনাদের অডিও রেকর্ডিং শুনে তার উত্তর দিতে চাই তবে কিছু লিখিত প্রশ্ন আছে আজ যদি সুযোগ হয় তাহলে উত্তর দেবো আর নইলে ইনশাআল্লাহ আগামী এপিসোডে আসুন দেখি আপনাদের অডিও রেকর্ডিং পেলে করি আসসালামু আলাইকুম মৌলানা সাহেব আমি জলপাইগুড়ির কোরালবাড়ি থেকে বলতেছি আমার নাম গুল্লেহার বানু আমার বয়স সতেরো বছর আমি আল্লাহর অলি হতে চাই আমি নামাজ পড়ি তাহাজ্যতে নামাজ পড়লে কি আল্লাহর অলি হওয়া যাবে আপনি দয়া করে প্রশ্নের উত্তর দিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত আমার প্রিয় বোন আল্লাহ রব্বুল আলমিন আপনাকে নেক তৌফিক দান করুক আপনি জানতে চেয়েছেন যে আমি আল্লাহর অলি হতে চাই তো তাহাজ্জুদ নামাজ পড়লে কি আল্লাহর অলি হতে পারবো শুধু তাহাজ্জুদ নামাজ পড়লে আল্লাহর হলি হওয়া যাবে না শরীয়তের উপরে পরিপূর্ণভাবে আমাল করতে হবে আল্লাহর অলি হতে গেলে যে সমস্ত জিনিসের প্রয়োজন আছে বা যে কাজগুলো করার প্রয়োজন আছে তার মধ্যে একটি হচ্ছে তাহাজ্জুদ নামাজ শুধু তাহাজ্জুদ নামাজ পড়লে আল্লাহর অলি হওয়া যাবে না দিনের উপরে ওইভাবে আমাল করতে হবে যেভাবে শরীয়ত হুকুম দিয়েছে বিশেষ করে নারীদের জন্য যেভাবে আদবের সঙ্গে পর্দার মধ্যে থাকতে বলা আছে ওইভাবে পর্দার সঙ্গে থাকতে হবে আদবের সঙ্গে থাকতে হবে কোনো পরপরেশের সঙ্গে কোনো প্রকারের সম্পর্ক মানে যেটা ইসলামিক হিসেবে অবৈধ এমন কোনো সম্পর্কে থাকলে হবে না আর তাছাড়া শরিয়াতের যে পাঁচটি বিধান তার উপরে চূড়ান্তভাবে মানে পরিপূর্ণভাবে আমাল করতে হবে ওয়াজিব হারাম মোস্তাহাব বা সুন্নত মকরু এবং মোবাহ এই পাঁচটি বিধান ওয়াজিব ওই কাজগুলোকে বলা হয় বা ফরজ যেগুলো ফরজ করা হয়েছে যেগুলো ছাড়লে হবে না তো যত ফরজ কাজ কোনো একটা যেন সে না ছাড়ে যদি আল্লাহর অলি হতে চায় তো সমস্ত ফরজগুলো আদায় করতে হবে মহরেমাতকে আঞ্জাম না দে মানে যেগুলো হারাম শরিয়াতে অবৈধ সেগুলো করলে হবে না কোনো মতেই যদি আল্লাহর অলি হতে চায় তৃতীয় মোস্তাহাব আর সুন্নত পর আমল করে মানে মোস্তাহাব বা সুন্নত যেগুলো বলা হয়েছে তার উপরে আমল করার আপ্রান্ত চেষ্টা করবে যত সুন্নত কাজ যত মোস্তাহাব কাজ যত নফল নামাজ রোজা বা যাই কিছু তার উপরে আমাল করার আপ্রান্ত চেষ্টা করতে হবে যেটা করলে আল্লাহ খুশি হয় আর মকরুহ অর্থাৎ যেটা না করা ভালো কিন্তু করলে পাপ নেই মকরুহ কাজ থেকে দূরে থাকতে হবে মকরু কাজ করতে করতে অভ্যাস হয়ে গেলে তখন মানুষ হারামে মোবতলা হয়ে যায় তাই সমস্ত মকর কাজ থেকেও নিজেকে দূরে থাকতে রাখতে হবে যেগুলো আল্লাহ রসুল অপছন্দ করেন আর মোবাহ কাজ যা করা না করা সমান তবুও ইসলামিক আদবকে নজরে রেখে ভালো আদবের কাজ করতে হবে এইভাবে যদি কেউ জীবনযাপন করে সমাজে সকলের সঙ্গে সুন্দর ব্যবহার করে তার ব্যবহার যদি সৎ হয় সে যদি সৎ মানুষ হয় কখনো মিথ্যা কথা না বলে কখনো চুগলি না করে গিবাত না করে সমাজে যদি তার একটা সুন্দর পরিচয় হয়ে যায় তখন সে অটোমেটিক সকলের প্রিয় হয়ে যাবে আর আল্লাহ তার নেকিকে দেখে যখন তাকে নিজের অলি করে নেবে মানে পছন্দ করবে তখন সকলের নজরে তার সম্মান বৃদ্ধি করে দেবে তাকে যখন লোকেরা দেখবে সম্মান করবে বা তার কথাকে গুরুত্ব দিয়ে শুনবে তাই আমার প্রিয় বোন অলি হওয়া অত সহজ নয় এর জন্য বড় ত্যাগের প্রয়োজন আছে বড় কষ্ট বা পরিশ্রমের প্রয়োজন আছে সমস্ত মনো ইচ্ছাকে ত্যাগ করতে হবে খায় সাথে নার্স থেকে দূরে থাকতে হবে আল্লাহর হুকুমকে পরিপূর্ণভাবে পালন করে যেতে হবে শয়তানের পথ থেকে অসৎ কাজ থেকে সমস্ত অসৎ কাজ থেকে দূরে থাক থাকতে হবে হাজার মন চাইলেও কোনো নাজিস বা হারাম খেলে হবে না অপবিত্র জিনিস বা কোনো নাজিস জিনিস পানাহার করলে তার ইমানের শক্তি চলে যায় সে ব্যক্তিকে আল্লাহ পছন্দ করে না সে কখনো আল্লাহর অলি হতে পারবে না তো এইগুলোকে নজরে রেখে যদি আপনি চলতে পারেন আশা রাখি আপনিও আল্লাহর প্রিয়তম বান্দি হতে পারবেন বা ওলিয়া হতে পারবেন যেমন উদাহরণস্বরূপ মা জাহরা বা ওনার কানিজরা বা ওনার কন্যা বিবি জাইনাব জানাবে কুলসুম এনারা আমাদের নারীদের জন্য আইডিয়াল আদর্শ আশা রাখি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন পরের প্রশ্ন নিয়ে বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু হুজুর সাহেব আল্লাহ আপনাকে ভালো রাখ আমার প্রশ্ন হচ্ছে যে খাটের উপর ভালোভাবে তো বিছানা পাড়া থাকে চাদর চাদর আমি সবসময় ধুই আর হাত পা না ধুয়ে পা তো আদা বালতি পানি দিয়ে সবসময় ধুই না ধুয়ে বিছানায় উঠি না ঘুমাইতে এসলেও এমনি আসলেও তো বিছানার উপরে চাদর তো সবসময় পরিপাটি থাকে যায় নামাজ না বিছালে কি নামাজ চলবে না বিছানার উপরে এমনি নামাজ পড়া চলবে না আমি এই প্রশ্নটা আমার মনে মনে খুব মনে হয় ওই জন্য আজকে এই প্রশ্নটা করলাম হজুর সাহেব জানাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত আমার প্রিয় বোন আপনার সুন্দর প্রশ্নের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই আপনি একটা প্র্যাকটিক্যাল বাস্তব প্রশ্ন রেখেছেন যেটা আমাদের বাড়িঘরে অনেক অনেক সময় হয় দেখুন নামাজ পড়ার জন্যে জায়গাকে পাক পবিত্র বা মোবাহ হতে হবে পাক পবিত্র মানে যেন সেখানে কোনো নেজাসাত না থাকে বা নাপাক না হয়ে থাকে জায়গা আর মোবা মানে কোনো গসবি জায়গা কারোর কেড়ে নেওয়া জায়গায় চাদর হোক আর তার সেই জমি যেখানে নামাজ পড়ছি যদি সে রাজি না হয় জমির যে মালিক তার মানে এটা গসবি এটা মোবাহ নয় তো জায়গা মোবাহ এবং পাক যদি হয় সেখানে নামাজ পড়া যাবে নামাজের পাটি বিছিয়ে নামাজ পড়তে হবে এর কোনো শর্ত নেই আপনি নিজের বিছানার উপরে যদি সেটা পাক হয় অজু করে সঙ্গে সঙ্গে নিজের বেডের উপরে নিজের বিছানার উপরে নামাজ পড়তে পারেন তবে সেজদার জায়গা কিন্তু সমতুল্য হতে হবে শক্ত হতে হবে সেজদা করার সময় যেন মাথা উঁচু নিচু না হয় ডিউজ যাকে বলা হয় স্পঞ্জের মতো উঁচু নিচু না হয় মানে গদ্দার উপরে যেগুলো বাড়িতে লেহাব তোষক বা গদ্দা যদি সমান হয় আর সেটা উঁচু নিচু যদি না হয় তার উপরে সেজদা করা যাবে কিন্তু যদি উঁচু নিচু হয় মনে করেন স্পঞ্জ দাঁড়াচ্ছে নিচু হয়ে যাচ্ছে আবার উঠছে উঁচু হয়ে যাচ্ছে এরকম হলে হবে না স্থির হতে হবে জায়গাটা সেজদার জায়গা যেন স্থির হয় তো বিছানা যদি শক্ত বিছানা হয় আর তার উপরে চাদর বিছানা যা কিছু থাকে যদি সেটা পাক পবিত্র সেখানে নামাজ হবে তবে সেজদা কিন্তু মাটির উপরে উত্তম আর যদি মাটি না থাকে তখন পাথর কাঠ অন্য কোনো জিনিস মানে যে জিনিস খাওয়া বা পরা যায় না তার উপরে সেজদা করার হুকুম হয়েছে বা তার উপরে সেজদা করতে হবে আশা রাখি আপনার মাসলার উত্তর পেয়েছেন বা আপনি বুঝতে পেরেছেন ক্লিয়ার হয়ে গেছে আপনি আরামে শান্তির সঙ্গে নিজের ওই বিছানার উপরে নামাজ পড়তে পারেন যদি সেটা পাক ও পবিত্র হয় আশা রাখি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন পরের প্রশ্ন নিই আসসালামু আলাইকুম চাচাজি আমি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে পম্পি কাজী বলছি আমার দুটি প্রশ্ন আছে আপনার কাছে প্রথম প্রশ্ন হলো আমি কোলেস্টেরলের চিকিৎসা জানতে চিকিৎসার জন্য কোনো দোয়া জানতে চাইছি আমার মায়ের কোলেস্টেরলের সমস্যা আছে তো কোলেস্টেরল কমাতে গেলে বা স্বাভাবিক রাখতে গেলে যদি কোনো দোয়া থাকে সেটা বলে দেবেন আর একটা আপনি সেদিনকে মা ফাতেমা জাহারের জন্মদিনের যে অনুষ্ঠান সেখানে বলেছিলেন যে ওনার কাছে দোয়া চাইলে নামাজ পড়ে দোয়া চাইলে সে নিয়ত পূরণ হয় এইটা শোনার পর হ্যাঁ, থেকে হ্যাঁ। মা ওনার কাছে মানত করে রোজ দুরাকাত করে কোনো একটি বিশেষ উদ্দেশ্যে নামাজ পড়ছেন এবং তারপরে না দোয়া তাকে সেই দুনাকার নামাজটা হাদিয়া করে দিয়ে দোয়া করছেন এবং সেই উদ্দেশ্য পূরণের জন্য দোয়া চাইছেন এই পদ্ধতি কি ঠিক আছে নাকি নামাজের পরে অন্য কোনো বিশেষ দোয়া পড়তে হবে বা অন্য কোনো বিশেষ দোয়া যদি থাকে বা অন্য কোনো তরিকা থাকে তাহলে সেটা একটু ভালোভাবে বুঝিয়ে মাকে বলে দেবেন দোয়ার তরিকাটা এই পর্যন্তই ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাত আমার প্রিয় ছোট বোন আপনার প্রশ্নের জন্য আমি আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই আপনি দুটো জিনিস জানতে চেয়েছেন এক আপনার মায়ের কোলেস্টেরলের সমস্যার সমাধান কোনো দোয়ার মাধ্যমে বা কোনো উপায় আর দ্বিতীয় মা ফাতেমা জাহারা সালামুল্লাহ আলাহার জন্মদিবসে আমি যে দোয়া বা অশিলা করার নিয়ম বলেছিলাম ওটাকে আপনি বিস্তারিতভাবে জানতে চেয়েছেন তো আমি আগে মা ফতেমার অশিলায় কিভাবে দোয়া কবুল হয় যেটা আমাদের আহলে ব্যত বা মাসুম ইমামগণের আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে যদি তোমরা জীবনে কখনো সংকটের মধ্যে পড়ে যাও কোনো বিপদে পড়ে যাও কোনো অসুবিধার মধ্যে থাকো বা কোনো এমন রোগে ভুগছ যার কোনো চিকিৎসা পাচ্ছ না বা এমন সমস্যার মধ্যে আছো যার কোনো সমাধান খুঁজে পাচ্ছ না তখন এইভাবে সলবাত পড়বে একে সলবাতে ফাতিমিয়া বলা হয়েছে দরুদ মোহাম্মদ ও আলী মোহাম্মদের ওপরে যেটা আমরা পড়ি সাধারণ আল্লাহ মাসল্লা আলা মোহাম্মদ ও আলী মোহাম্মদ এটা সাধারণ আমরা সবসময় পড়ি কিন্তু সলওয়াতে ফাতিমিয়া বলা হয়েছে এইভাবে পড়তে হবে বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহ মাসল্লা আলা ফাতেমা ওয়া ওয়াবা ওয়া বা আলেহা ওয়া বানিহা والسر المستودع فيها মা আহাত বিহি ইলমুখ ও আহাসা বিহি কিতাবুক আমি পুনরায় সলবাতটা আবার পড়ছি আস্তে আস্তে পড়ছি এটা লিখে নিনি এই সলবাতটা যদি কেউ পাঁচশো আশিবার পরে মনে করুন নামাজের পরে পাঁচশো আশিবার পাঞ্জাগানা নামাজের পরে প্রতি নামাজের পরে পাঁচশো আশিবার এই সলবাত পড়তে হবে রবাত লোকে যদি কেউ এই শুক্রবারে শুরু করে তো আগামী শুক্রবারের আগে তার মনোকামনা আশা পুরো হয়ে যাবে বা তার সমস্যার সমাধান হয়ে যাবে বা তার দুঃখ কষ্ট থেকে সে মুক্তি পাবে মনে থাকবে প্রতি নামাজের পরে পাঁচ ওয়াক্তর নামাজ আওয়ালে ওয়াক্ত পড়তে হবে সময়ে পড়তে হবে আর নামাজের পরে পাঁচশো আশিবার এই সলবাদ পড়তে হবে বিসমুল্লাহ রহমান রহিম আল্লাহমা সাল্লি আলা ফাতেমা ওয়া আবিহা ওয়া বালেহা ওয়া বানিহা ও সিরুল মুস্তাউদা ফিহা মা আহাত বিহি ইলমুক ওয়াহসা বিহি কিতাবুক এই সালোয়াত পাঁচশো আশিবার পড়ে তারপরে মা ফাতেমাকে ওসিলা করে নিজের মনোকামনা দুঃখ কষ্ট বা সমস্যা ব্যান করুন বিবি আপনার দোয়ায় বা আপনার পিতা বা আপনার স্বামী বা আপনার মাসুম সন্তানদের ওসিলায় আল্লাহ আমাকে এই সংকট থেকে মুক্তি দান করুক এই সমস্যার সমাধান করে দিক কে এই রোগ থেকে আমাকে শেফা দান করুক এইভাবে যা কিছু মনোকামনা আশা আশা আছে বর্ণনা করুন আশা রাখি যেটা অনেকের অভিজ্ঞতায় আছে জিনিসটা যারা করেছে তারা জানে ইনশাল্লাহ যদি এক শুক্রবার শুরু করে শুক্রবারে শুরু করতে হবে আগামী শুক্রবারের আগে আসার কি তার মনোকামনা আশা পুরো হয়ে যাবে তবে যদি কোনো কারণে আল্লাহ মাসলেহাত ভালো রকম জানে কাকে কখন কি দিতে হবে কি দিলে কার ভালো হবে কার মঙ্গল হবে হয়তো আমরা নিজের জন্য অনেক অনেক সময় অনেক জিনিস ভালো বা মঙ্গল মনে করি কিন্তু আল্লাহ জানে এটা এর জন্যে এখন উপযুক্ত নয় মঙ্গল নয় তো সেটা হয়তো পসপন করে দেয় দেরি দেয় দেরিতে তো আশা রাখি এই আমালটা জারি রাখবেন ইনশাল্লাহ বিবি জাহরার ওনার পিতার ওনার স্বামীর বা ওনার মাসুম সন্তানদের ওসিলায় আহলে বায়তের সৎকায় মনোকামনা আসনা পুরো হবে যেভাবে আপনার মা করছেন ওভাবে যদি করতে চান করতে পারেন কোনো অসুবিধা নেই তাছাড়া রোগের চিকিৎসার জন্যে কোলেস্ট্রল থেকে সমাধান পাওয়ার জন্যে আপনার মাকে বলুন একটা কাড়া তৈরি করতে হবে একটা উপায় তৈরি করতে হবে এর আগে হয়তো বলেছি আমি চার কাপ চারটে জিনিস নিতে হবে রস মনে করুন আদার রস এক কাপ রসুনের রস এক কাপ চার কাপের আর অ্যাপেল ভেনিগার মানে আপেলের সিরকা আপেল ভেনিগার বলা হয় আপেলের সিরকা পাওয়া যায় এক কাপ আর নেবুর রস এক কাপ মনে থাকবে আদার রস রসুনের রস নেবুর রস আর ভেনিগার অ্যাপেল ভেনিগার মানে আপেলের রস মনে করুন ওটা এই চার কাপ নিয়ে ওটাকে কোনো প্যানের উপরে বয়েল করতে হবে বয়েল করলে যখন অর্ধেক রয়ে যাবে কি তিন তিন ভাগের চার ভাগের তিন ভাগ রয়ে যাবে কি দু ভাগ রয়ে যাবে তখন ওটাকে নামিয়ে নিতে হবে নামিয়ে নিয়ে ওই পরিমাণে মধু কারণ ওটা খুব কড়া হয়ে যাবে তখন ছাজ তো ওই পরিমাণে মধু মিক্স করতে হবে মধু মিক্স করে ওটাকে সকাল সন্ধ্যা খালি পেটে এক দু চামচ করে খেতে হবে ইনশাল্লাহ আশা রাখি খুব শীঘ্র একদম কোলেস্ট্রল নিরাময় হয়ে যাবে বিশেষ করে বলা হয়েছে যাদের হার্ট ব্লকে যাচ্ছে মানে হার্টের শিরাইনে ওয়েলবে ওয়ালভের চর্বি জমে যায় তার জন্য অনেক অনেক সময় হার্ট অ্যাটাক হওয়ার ভয় থাকে রক্ত চলাচল করতে পারে না তো তাদের জন্য একটা সুন্দর উপায় এটা আর ওই কাঢ়া যেটা তৈরি করা হবে সুরায় তিন এবার সাইতুন মনে থাকবে এই সুরা পড়ে ফু দিয়ে ওইটা পান করতে হবে ইনশাল্লাহ আশা রাখি আপনার মা কোলেস্ট্রলের কষ্ট বা রোগ থেকে উনি হান্ড্রেড পারসেন্ট মুক্তি পাবেন আপনার প্রশ্ন আপনি উত্তর পেয়েছেন এবারে এখানে দুটি লিখিত প্রশ্ন আছে একটা আগে পড়ি সওয়াল হচ্ছে শিয়া লড়কে ইয়া লড়কি কা আহলে সুন্নত সে নিকাহ জায়েজ হ্যাঁ মানে এটাও ইস্তেফতা করা হয়েছে আয়তুল্লাহ শেষনানি সাহেবের কাছে আর এটা প্র্যাকটিক্যাল বলে এটা আমি জানাতে চাই বা আপনাদেরকে বলতে পাই বলতে চাই বা শোনাতে চাই আয়া শিয়া লড়কে ইয়া লড়কি কা আহলে সুন্নত সে নিকা জায়েজ হয় মানে শিয়া ছেলে মেয়েরা কি কোনো আহলে সুন্নত ছেলে মেয়েদের সঙ্গে বিবাহ করতে পারেন তো এখানে উনি পরিষ্কার বলছেন জায়েজ হয় মানে জায়েজ কোনো অসুবিধা নেই লেকিন মকুর হয় মানে এটাকে অপছন্দিত মনে করা হয়েছে বিশেষ করে শর্ত রেখেছেন আগার না আসবি না হো তাই পরিষ্কার বলা হয়েছে এখানে সন্নিদের সঙ্গে বিবাহ জায়েজ সন্নি ছেলে মেয়ের সঙ্গে বিবাহ বৈধ বা जायज़ और ये जवाज़ उस अमर से मशरूत है कि सुन्नी लड़का या लड़की अहले बैत से दुश्मनी न रखते हो माने नासिबी जानो ना हो और अगर शिया मोमिन या मोमिना को सुन्नी के साथ शादी की सूरत में अपने मजहब से गुमराही का खौफ हो तो उसके लिए उसके साथ निकाह हराम है যদি কোনো শিয়াকে আহলে বেতন অনুগামী অনুসারীকে সুন্নি ছেলে বা মেয়ের সঙ্গে বিবাহ করে ধর্ম চেঞ্জ করতে হয় মজাব চেঞ্জ করতে হয় ভুল পথের প্রতীক হতে হয় মানে আহলে বেতের মজাবকে যদি ছেড়ে দিতে হয় বা শিয়ানে আলী আমাদের যে ফিখে জাফরিয়ার উপর আমরা আমাল করি এই ফিখে জাফরিকে যদি ছেড়ে অন্য ফিককে ফলো করতে হয় তো এখানে আগা সিস্তানি সাহেব বলছেন আহলে বেতের দামানকে ছাড়া জায়জ হবে না তখন ওই ছেলে বা ওই মেয়ের জন্যে সন্নি ছেলে বা সন্নি মেয়ের সঙ্গে বিবাহ জায়জ নয় যদি সে শরীয়তের উপরে আমাল না করতে পারে বা তাকে যদি মাসাব বা মাসলাক চেঞ্জ করতে হয় যদি মাসাব বা মাসলাক চেঞ্জ না করতে হয় তাই আমি এর আগেও বলেছি এটা শুধু অনুরোধ স্বরূপ বলছি কেননা বিয়ে শাদী শুধু স্বামী স্ত্রীর মিলনের নাম নয় দুজনের মিলনের নাম নয় দুই পরিবারের অনেক সময় দুই বংশের মিলনের নাম একটা সম্পর্ক একটা আত্মীয়তা তো সবসময় চেষ্টা করুন তাদের সঙ্গে সম্পর্ক গড়ুন যাদের সঙ্গে মনোমিল বা সামাজিক বা ধার্মিক মিল হতে পারে যদি ধর্ম বা সামাজিক অবরোধ সৃষ্টি হয়ে যায় মতভেদ হয়ে যায় তো সেখানে সম্পর্ক উচিত নয় উভয়ের জীবন নরক হয়ে যাবে অশান্তিপূর্ণ জীবনযাপন করবে বা দুই পরিমাণের মধ্যে অশান্তি হবে যেটা আমাদের সামনে প্র্যাকটিক্যাল অনেকবার হচ্ছে ভালোবাসা করে শিয়া ছেলে বিয়ে করেছে কি অন্য ধর্মের অন্য জাতের ছেলের সঙ্গে বিয়ে করেছে যখন ভালোবাসা ছিল বিয়ে হয়নি খুব মিটি মিষ্টি মিষ্টি কথা হতো তুমি যা বলবে তাই করব তুমি যেভাবে বলবে সেইভাবে চলবো তুমি তোমার কথা কখনো মিস করবো না বিয়ের পরে যখন নিজের প্রপার্টি হয়ে যাচ্ছে তখন ওই মেয়েকে কি ছেলেকে বাধ্য করা হচ্ছে না আমার কাছে এসেছো আমার বউ তো আমার মতো চলতে হবে তোমার ওই দিন ধর্ম এখানে চলবে না আমার বাড়িতে যেভাবে ধর্ম পালন হচ্ছে এইভাবে ধর্ম পালন করতে হবে যদি এমন পরিস্থিতি হয় আমি পরিষ্কার বলছি আমাকে যদি কেউ ভুল বোঝে তো সে ভুল বোঝার জন্য সে নিজে দায়ী হবে আমি নয় আমি সমাজকে বাঁচানোর জন্যে মানবতাকে বাঁচানোর জন্যে ইনসানিয়তকে বাঁচানোর জন্যে সবসময় পরিষ্কার কথা বলা পছন্দ করি যে কারণে আমাদের মধ্যে অশান্তির সৃষ্টি হবে মতভেদ হবে আমরা সেখান থেকে দূরে থাকার চেষ্টা করব মানুষ হিসেবে এক অপরের শ্রদ্ধা করতে বলা হয়েছে মিলেমিশে থাকতে বলা হয়েছে কিন্তু আহলে বাইত আমাদেরকে বলেছেন রবাদারি বহুত अच्छी बात है মানে মিলেমিশে জীবনযাপন করা পাড়া পড়শি আত্মীয় স্বজন যে কেউ হোক যে ধর্মের হোক তার সঙ্গে মিলেমিশে জীবনযাপন করে এটা খুব ভালো জিনিস কিন্তু দিনে কোনো রবাদারি নেই শরিয়াতে মানে কেউ যদি বলে তুমি নামাজ ছেড়ে দাও আমার সঙ্গে আমার সমাজে থাকতে গেলে আমার পড়োশী পথ প্রতিবেশী হয়ে থাকতে গেলে বা আমার সঙ্গে বন্ধুত্ব রাখতে গেলে আমার সঙ্গে আত্মীয়তা রাখতে গেলে তোমাকে নামাজ ছেড়ে দিতে হবে আমরা ওই বন্ধুত্ব ওই আত্মীয়তা চাই না এটা উদাহরণ বললাম দিনের কোনো কাজে যদি ওই আত্মীয়তা বাধা সৃষ্টি করে বা ওই বন্ধুত্ব বাধা সৃষ্টি করে তো আহলে ব্যয় বা নবী আমাদের শিক্ষা দিয়েছেন ওই আত্মীয়তা ওই বন্ধুত্বকে ছুঁড়ে ফেলো আল্লাহকে নারাজ করে বান্দাকে রাজি করার চেষ্টা করো না मासूम की बोले थे इमाम इस्लाम अल्लाह को नाराज़ करके बंदों को राज़ी करने की कोशिश मत करो बंदे के बदले में बंदे मिल जाएंगे खुदा के बदले में खुदा नहीं मिलेगा অর্থাৎ আল্লাহকে নারাজ করে বান্দাকে খুশি করার চেষ্টা করো না বান্দার বদলে বান্দা পাওয়া যাবে এ বন্ধুত্ব ছেড়ে দিল অন্য আর এক বন্ধু পাবা এ আত্মীয়তা তুলে দিল হয়তো অন্য কেউ ভালো আত্মীয় হয়ে যাবে বান্দার বদলে বান্দা পাওয়া যাবে কিন্তু আল্লাহর বদলে আল্লাহ পাওয়া যাবে না আল্লাহকে নারাজ করে বান্দাকে খুশি করার চেষ্টা করবেন না আজ প্র্যাকটিক্যাল দুনিয়া খুব কষ্টের সঙ্গে দুঃখের সঙ্গে বলতে হচ্ছে মানুষ আপ্রান্ত চেষ্টা করছে বান্দাকে কি করে রাজি করবে তার জন্য যদি আল্লাহকে হাজারবার নাজার নারাজ করতে হয় আল্লাহ যদি রাগ করে কিছু তাদের যায় আসে না আগে তাদের জন্য দুনিয়া তাদের জন্য পৃথিবীর সম্পর্ক বন্ধুত্ব আত্মীয়তা আগে আল্লাহ তাদের নজরে কিচ্ছু মানে রাখে না অর্থ রাখে না এই জিনিসটা বুঝতে হবে তাই আমি ক্লিয়ার বললাম যদি সুন্নি শিয়া ছেলে আপোষে বিবাহ করতে চায় তো আগে দুই পরিবার যেন বসে ভালো করে জিনিসটা বুঝে সুঝে কাজ করে পরে যেন মতভেদ না হয় যেটা আমরা দেখছি এই জীবন সামান্য কয়েকদিনের দীর্ঘ জীবন পড়ে আছে আগে এখান থেকে শিফটিং হবে সেখান থেকে কোনো শিফটিং নেই তাই ভবিষ্যতের চিন্তা করে কাজ করুন আমি কাউকে বিয়ে করতে মানা করছি না তবে সাবধানে কাজ করুন বুঝে সুঝে কাজ করুন পরে যেন পারিবারিক বা সামাজিক সংকটের মধ্যে না পড়তে হয় বা দুই মাঝাবের মধ্যে যেন টকরাও না হয় সারা জীবনের ব্যাপার আমি মা বাপের কাছে অনুরোধ করছি আপনারা কোনো জায়গায় লোভ লালসায় বা পয়সা দেখে যেন বিয়ে দেবেন না মেয়েকে তার পুরো জীবনকে নজরে রেখে সেখানে সে যদি শান্তিতে থাকতে পারে তো গরিবের হাতে মেয়েকে তুলে দিন ধনির হাতে দিয়ে মেয়েকে মুসিবতে ফেলবেন না আশা রাখি জিনিসটা বোঝার চেষ্টা করবেন এখানে আর দুটি লিখিত প্রশ্ন আছে আসুন এখানে দেখি কে লিখছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত মৌলানা সাহেব প্লিজ দোয়ায় মারেফাতে ইমামে জামানা আলাইসালাম টিভির স্ক্রিনে পেলে করবেন বিকজ কারো মোবাইলে নেই সে ও পড়তে যার মোবাইলে নেই সেও পড়তে পারবে আল্লাহ সবাইকে অনেক আমাল করার তৌফিক দান করুক খোদা হাফিজ আমার প্রিয় ভাই কি বোন আপনি যে লিখেছেন দোয়ায় মারাফতে এমাম জামান আল ইসলাম আমি একবার পড়ে শোনাচ্ছি আর এটা প্রতি শুক্রবারের দিনে বিশেষ করে আমাদের স্ক্রিনের উপরে দোয়ায় সামাত পড়া হয় বা দোয়ায় মারাফাতে ইমামে জামানা পড়া হয় সেখানে শুনবেন তবে আমি আস্তে আস্তে দোয়ায় মারাফাতে ইমামে জামান আলাইসালাম পড়ছি আর এই দোয়াটা বারবার পড়তে বলা হয়েছে যাতে এই যুগে আমরা পথভ্রষ্ট না হই বা সত্য পথের ওপরে কায়েম থাকতে পারি আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে তাই দোয়ায় মারেফাতে ইমামে জামানা এটাকে শুনে মুখস্থ করে নিন লিখে নিন এটা বিশ্বের জগতের যুগের প্রয়োজনীয় দুয়ার মধ্যে একটি দোয়া যে দোয়ার মাধ্যমে আমরা আল্লাহর কাছে সাহায্য চাই যে আল্লাহ তুমি আমাদেরকে মারফাত দান করো আমরা যেন তোমার নবীকে চিনতে পারি তোমার নবীর মারেফাত যদি না অর্জন করতে পারি তাহলে তোমাকে কী করে চিনবো তারপরে তোমার হুজ্জতের মারেফাত দান করে তোমার হুজ্জতকে যদি না চিনি লাল হুজ্জালা সাখাতের আর্জ বেআলিয়া যদি হুজ্জত না হতো আল্লাহর দলিল হুজ্জত এই জমিনের উপরে না থাকতো তো এই জমিন সব সমেত বা ধ্বংস হয়ে যেত শেষ হয়ে যেত আল্লাহ তোমার সেই হুজ্জতকে চেনার শক্তি দান করো মারফাত দান করো নাহলে তোমার নবীকে কী করে চিনবো বা তোমার দিনকে বা তোমার দিনকে কী করে ফলো করবো তাই এই দোয়াটা আমি আস্তে আস্তে পড়ছি আপনারা লিখে নিন ভালো করে শুনুন মুখস্থ করে নিন বিসমুল্লাহ রহমান রাহিম اللهم عرفني نفسك فإنك إن لم تعرفني نفسك لم أعرف رسولك اللهم عرفني رسولك فإنك إن لم تعرفني رسولك لم أعرف حجتك اللهم عرفني حجتك فإنك إن لم تعرفني حجتك ضللت عن ديني আল্লাহ সাল্লাহ আলা মোহাম্মদ ও আলী মোহাম্মদ আশা রেখে এই দোয়াটা আপনারা শুনেছেন মন দিয়ে এটাকে লিখে নিন বারবার শুনুন মুখস্থ করুন আর এই দোয়াটা প্রতি দিন প্রতি নামাজের পরে পড়ুন কমসে কম দিনে দু চারবার এই দোয়াটা স্মরণ করুন আল্লাহর সামনে এই দোয়াটা অন্তর থেকে বলুন আশা রাখি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন এবার একটা শেষ প্রশ্ন নিই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত হুগলি ডিস্ট্রিক্ট থেকে হুগলি ডিস্ট্রিক্ট সিঙ্গুর হোসনারা বেগম আমার মাস্কুলার ডিস্ট্রফি রোগ রোগ হয়েছে ডক্টর বলছে ভালো হবে না ব্যাঙ্গলোরে গিয়েছিলাম কোনো লাভ হয়নি কোনো মেডিসিন নেই কোনো আমল বলে দিন আমি নিচে বসে উঠতে পারি না চেয়ার চেয়ারে বসে নামাজ হবে কি না বলবেন আমার বয়স সাতাশ বছর ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত আমার প্রিয় বোন আল্লাহ রব্বুল আলমিন আপনাকে সুস্থতা দান করুক ওই কষ্ট বা রোগ থেকে আপনাকে অরোগ্য করুক মুক্তি দান করুক ইনশাআল্লাহ লাথাকনুতমির রহমতুল্লাহ আল্লাহ বলছে আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না আল্লাহ কখন কার দোয়ায় কিভাবে কাকে শেফা দেবে আমরা কেউ জানি না প্রতি নামাজের পরে আম্মাই ইউজিবুল মুস্তররা এদা দাহ ইয়াকশেফুসু মনে থাকবে এই আয়াতটি পাঁচবার পড়ুন বিসমুল্লাহ রহমান রহিম আম্মা ইউজিবুল মুস্তররা এদা দাহ ওয়াকশিফসু বা সুরায় আম্বের এই আয়ত্তা পড়ুন রব্বে আন্নি মসানিয়া জুর আন্তা আরহামুর রাহিমিন নবে আইয়ুব নবী পড়েছিলেন রব্বে আন্নি মসানিয়া জুর ও আন্তা আরহামুর রাহিমিন আল্লাহ আমি বড় সংকটে কষ্টে বিপদে আছি ক্ষতিগ্রস্ত হয়ে আছি আমাকে এই ক্ষতি থেকে কষ্ট থেকে এই রোগ থেকে আরোগ্য করো মুক্তি দান দাও রব্বে আন্নি মাসানিয়া ও ওয়ান্তা আরহামুর রাহমিন এই দুটো আয়াত বিশেষ করে পড়ুন তাছাড়া জায়তুনের তেলের ওপরে সুরায় মমিনুনের আয়ত নম্বর চোদ্দো মনে থাকবে সুরায় মমিনুনের আয়ত নম্বর চোদ্দ একশো বার পড়ে ফু দিয়ে ওই জায়তুনের তেলটা নিজের কোমরে সমস্ত জোরে জোরে মালিশ করুন আর যদি সম্ভব হয় তো দুয়ায় মশলুল প্রতিদিন পড়ুন আর ওই তেলের ওপরেও পড়ে ফু দিয়ে দিন তারপর ওই তেলটা দিয়ে যখন কোমর বা হাঁটুর বা জোড়ের মালিশ করবেন সমস্ত এলাকার শরীরের তখন এই দোয়াটা পড়বেন ইয়া ওয়াজ ও ইয়া আলম ইজহাব ইলাবাদুল কুফার ওয়াল মুশরিকিন ওয়াতরুকনি বেহককে মোহাম্মদ ও আলি তাহরিন আর যদি অন্য কেউ মালিশ করে তো সে দোয়াটা এইভাবে পড়বে মালিশ করার সময় ইয়া ওয়াজ ও ইয়া আলম ইজহাব ইলাবাদুল কুফার ওয়াল মুশরিকিন ওয়াতরুক হা বেহককে মোহাম্মদ ও আলি তাহরিন আশা রাখি চল্লিশ দিন যদি এইভাবে ওই দোয়া পড়ে সুরা পড়ে ওই দোয়া পড়ে ওই তেলটা মালিশ করা হয় তো আপনার শরীরে অনেকটা বল ফিরে আসবে বা আপনি আপনার ওই রোগ ওই কষ্ট থেকে ইনশাল্লাহ খুব শীঘ্র মুক্তি পাবেন আল্লাহর উপরে ভরসা রাখুন যেভাবে নামাজ পড়ছেন ওইভাবে চেয়ারের উপরে বসে নামাজ পড়ুন কোনো অসুবিধা নেই আপনার নামাজ হবে আর প্রতি নামাজের পরে আম্মাই ইউজিবুল মুস্তার এদা দাহ ও সু রব্বে আন্নি মাসানিয়া জুর ও আন্তা আরহামুর রাহমিন এই আয়াত পড়ে আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহ রব্বুল আলমিন আপনাকে শেফা দান করুক বা আপনার মতো যারা রোগে ভুগছে সকলকে আল্লাহ আরোগ্য করুক সকলকে আল্লাহ সুস্থতা দান করুক সকলের জীবনে সুখ শান্তি ফিরিয়ে দিক এই দোয়ার সঙ্গে আজকের পর্ব এখানে শেষ করছি আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে স্ক্রিনের উপরে যে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া হয়েছে এই নম্বরে ফোন করে নিজের প্রশ্ন আপনারা রেকর্ড করে দিন লিখে পাঠান কি ভয়েস রেকর্ড করে ভয়েসমেল করে দিন তার সঙ্গে অনুরোধ করছি যদি আপনারা আমাদের এই অনুষ্ঠান আমাদের এই অনুষ্ঠান নিজের মোবাইলে দেখতে চান তো ইউটিউবে যেয়ে চ্যানেল উইন বাংলাকে সাবস্ক্রাইব করুন ইনশাল্লাহ আমার সমস্ত এপিসোড ওখানে আপলোড করে দেওয়া হচ্ছে আপনারা নিজের সুযোগ সময় সুবিধা অনুযায়ী আমার অনুষ্ঠান সেখানে দেখতে পাবেন চ্যানেল উইন বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাতু